আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ছয় নম্বর প্রশ্ন শেখ আমি চার্টার অ্যাকাউন্টেন্ট হতে চাই এই পেশা কি আমার জন্য হালাল হবে চার্টার অ্যাকাউন্টেন্ট পেশা হিসাবে তাতে আপত্তি কিছু নেই কিন্তু আপনি যখন কর্মক্ষেত্রে নামবেন ময়দানে কাজ করবেন কাজ করতে গিয়ে আপনি কি কাজ করছেন এটা দেখার বিষয় সেখানে গিয়ে যদি আপনি জালিয়াতি করেন সেখানে গিয়ে যদি আপনি হিসাব করতে গিয়ে সেখানে ঘুষ খেয়ে যদি আপনি দুই নম্বরই করেন ভুল রেপোর্ট দেন ইত্যাদি যে কোনো সংস্থায় সরকারি বেসরকারি সংস্থায় তাহলে তখন আপনার রুজি হারাম হবে তখন আপনার এই পেশা হারাম হবে বাকি কথা হলে যে শিক্ষা হিসাবে মহাসেব কানুনি বা চার্টার অ্যাকাউন্টেন্ট হওয়া জায়জ কোনো অসুবিধা নেই এইরকমই যারা আপনার ল নিয়ে লেখাপড়া করছেন অ্যাডভোকেট হচ্ছেন জি হ্যাঁ তো এসব পড়া জায়েজ কিন্তু আপনি কর্মক্ষেত্রে নেমে যাতে করে হালাল রুজি করেন অধিকাংশ মানুষই হালাল রুজি করে না যার ফলে এই ক্ষেত্রগুলি ঝুঁকিপূর্ণ যদি দেখেন যে না হালাল রুজি করে পেট ভরবে না এসব চার্টার অ্যাকাউন্টেন্ট হয়ে আর তারপরে এসব ল পড়ে ব্যারিস্টার হয়ে আর অ্যাডভোকেট হয়ে তাহলে এসব পড়া পড়বেন না যেই পড়া পড়ে আপনার ঝুঁকি রয়েছে ইমান আমলের হারাম রুজি সামনে চলে আসছে আর সামলাতে পারবেন না তাহলে সেই রাস্তায় ঢুকবেন না সেটা পিচ্ছল রাস্তা পদস্খলন ঘটবে জি শয়তান সুযোগ নেবে আল্লাহ হেফাজত